আলোচনা চলতেছিল ইতিপূর্বে আজও মসজিদ অধ্যায় নিয়ে আমাদের অধ্যায় নিয়ে আমাদের আলোচনা চলবে আবু হরে রাজি আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন মানসামে আরাজুলান ইয়ানসুদ ফিল মসজিদ যদি কেউ শোনে কোনো ব্যক্তি মসজিদের ভিতরে তার হারানো বস্তু তালাশ করতেছে বলছে আমার টাকা হারিয়ে গেছে বা ঘড়ি হারিয়ে গেছে বা মোবাইল হারিয়ে গেছে কেউ তোমরা পেয়েছো নাকি ইত্যাদি এভাবে যদি কেউ তার হারানো বস্তু মসজিদের মধ্যে তালাশ করে শুনতে পাও ফালিয়াকুল তাহলে তার এই উত্তরে বলবে লা রাদ্দাহাল্লাহ আলাইক বদ দোয়া করবে কি দোয়া করবে যে আল্লাহ যেন তোমার ওই হারানো বস্তু তোমাকে ফেরত না দেয় বদ দোয়া কারণ এই মসজিদ ফাইনাল মাসাজিদ আলাম তুমুন মসজিদ এই জন্য তো বানানো হয় নাই মসজিদ তো বানানো হয়েছে সরাত আদায় করার জন্যে জিকির আজকার করার জন্যে কোরআন তেলাওয়াত করার জন্যে মসজিদ তো বানানো হয় নাই যে তোমার হারানো বস্তু হারাই গেছে বাইরে কোথাও আর মসজিদে এসে এখন চিল্লিয়ে চিল্লিয়ে বলো ও ভাই কেউ পাইছো নাকি বা মুখটা দেখছেন নাকি ইত্যাদি ইত্যাদি মসজিদ ঘর হারানো বস্তু তালাশ করার জন্য নয় তবে কেউ যদি হারানো বস্তু পেয়ে যায় আর ওই বস্তুটা যদি কোথাও রেখে দেয় বা বলে যে আমি একটা জিনিস পেয়েছি কেউ তোমাদের কাউরি হারিয়ে গেছে কিনা এই ধরনের হয়তো চিল্লাচিল্লি না করে মুসাল্লিদের কোনো ডিস্টার্ব না করে কোনো ধরনের বিশৃঙ্খলা না করে যদি তার জিনিসটা তার কাছে পৌঁছে দেয় তাহলে সেটা তো ভিন্ন কথা তবে হারানো বস্তু মসজিদে তালাশ করা শরীয়তে মোহাম্মদীতে এটাকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে কারণ আজকে একজন তালাশ করবে কাল পরশু কাল তিনজন চারজন এইভাবে মসজিদ ঘরকে দুনিয়ার কাজে ব্যবহার করা হবে এটা মোটেই ঠিক নয় এই জন্যে কেউ যদি তালাশ করে তার জন্য বদয়া করতে হবে যে আল্লাহ যেন তোমাকে এটা ফেরত না দেয় তুমি যেন এটা খোঁজ করে না পাও এই জন্যে মসজিদ ঘরে এই ধরনের কাজ হারানো বস্তু তালাশ করা জায়েজ নেই একথা আমাদের মনে রাখতে হবে এ হাদিসটি ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই বর্ণনা করেছেন এর সঙ্গে কারণ বলে দেওয়া হয়েছে যে মসজিদ ঘর এই জন্য বানানো হয় নাই যাতে করে যে ব্যক্তি তালাশ করতেছে তার মনের মধ্যে কোনো ক্ষোভ না আসে মনের মধ্যে কোনো দুঃখ না আসে তাকে বুঝিয়ে বলতে হবে দেখো এই হারানো বস্তু মসজিদে তালাশ করার জায়গা নয় মসজিদ এজন্য বানানো হয় নাই এ কথাটা তাকে বুঝিয়ে বলে দিতে হবে ওয়ান হুরাদি আল্লাহ তালা আন আন্না রাসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম قال إذا رأيتم من يبيع أو يبتاع في المسجد فقولوا لا أربح الله تجارتك রাহ নাসাই ও তিরমিজি হাসানা আবু হরাজ থেকে আরো বর্ণিত হয়েছে তিনি বলেন যে রাসুল্লাহ সাল্লাম বলেছেন ইদার আই তুম মাইয়াবিউ আও ইয়াবতা ফিল মসজিদ যখন দেখবে যে কেউ মসজিদে কিছু বিক্রি করতেছে অথবা কেউ কিছু ক্রয় করতেছে তখন তোমরা তার জন্য বলবে লা আর বাহাল্লাহ তিজারাতাক আল্লাহ তোমার এই ব্যবসায় এই বাণিজ্য যেন কি কোনো লাভ না দেন বরং নোকসান যেন হয় তাহলে আল্লাহ লাভ না দিলে তো লাভ হবে না লাভ আর ক্ষতির মালিক মহান রব্বুল আলমিন তাই আল্লাহর কাছে দোয়া করবে যে আল্লাহ তোমার এই ব্যবসায় যেন লাভ না দেয় তোমার এই ব্যবসায় যেন তোমার মুনাফা না হয় কারণ তুমি মসজিদ ঘরে বেচা বিক্রি শুরু করেছো এটা তো মোটেই ঠিক নয় কারণ মসজিদ ঘর তো এই জন্য বাড়ানো হয় নাই এই এখানে কথা একটা মনে রাখতে হবে মসজিদ এবং মসজিদের বাউন্ডারি ওয়াল যেটা রয়েছে এর বাউন্ডারি ওয়ালের মধ্যে যে ফাঁকা জায়গা এটাও মসজিদের অন্তর্ভুক্ত কাজে মসজিদের ভিতরে বা মসজিদের ওয়াল যেখান দিয়ে ঘেরে দেওয়া হয়েছে এর ভিতরে কোনো প্রকার বেচা বিক্রি করা যাবে না কেউ যদি বিক্রি করে তাহলে তার জন্যে বদয়া করতে হবে যে তোমার ব্যবসায় আল্লাহ যেন লাভ না দেয় এই ধরনের বদুয়া আল্লাহ নবী আলিসালাম আমাদেরকে করার জন্য নির্দেশ করেছেন হাদিসটি ইমাম নাসাই এবং তিরমিজি বর্ণনা করেছেন এবং হাদিসটিকে ইমাম তিরমিজি হাসান বলেছেন হাদিস সহি পর্যায়ের হাদিস এর মধ্যে কোনো সন্দেহ নেই এখানে আমরা মনে রাখি যে কোনো ধরনের ব্যবসা বাণিজ্য এর কথাবার্তা মসজিদের ভিতরে চলবে না এমন যদি হয় কেউ যদি বলে ভাই তোমার দোকানে এই জিনিস আছে আমাকে দিবা ক্রেতা আর বিক্রেতা বললো হ্যাঁ কাছে আচ্ছা, ঠিক আছে দিব তাহলে এই ব্যবস এই যে কথাবার্তা হলো আগ হলো এটা এখানে বিশুদ্ধ হবে না এটা বাতিল আগ এইভাবে যদি কেউ বলে যে ভাই আমি তোমার কাছ থেকে এই জিনিস কিনবো তুমি কি আমাকে দিবে আর সে বললো হ্যাঁ দিব তাহলে সেটাও ঠিক হবে না এই ধরনের যদি মনে করেন কোনো হয়তো চেঞ্জ মানি চেঞ্জের ব্যবসা করে টাকা পয়সা হয়তো এক থেকে আরেকটা ভাঙতি দেয় বা অন্য ডলার থেকে টাকা বা পয়সা দেয় এমন যদি মসজিদের মধ্যে এই ধরনের করে সেটাও ঠিক হবে না তবে কেউ যদি কোনো জিনিস ক্রয় করে থাকে করাই করেছে আগে এখন সেটা সে ফেরত দিতে চায় নিতে চায় না তাহলে সে মসজিদ ঘরে ফেরত দেয় জায়জ হতে পারে এই ধরনের টাকা মনে রাখতে হবে ব্যবসা সংক্রান্ত যত কিছু কার্যকলাপ রয়েছে বা কেউ হয়তো কোনো ব্যক্তিকে বললো ভাই তোমার বাড়িটা ভাড়া নিব তুমি আমাকে দিবে নাকি কত নিবে কি কি বলো ঠিক আছে দিব এত টাকা কারণ এই ভাড়া নেওয়া নেই এটাও একটা ব্যবসা এটাও চলবে না কেউ যদি এখানে আগ করে এটাকে কথাবার্তা ঠিক করে সেটাও এখানে নেওয়া নেওয়া ঠিক হবে না মোট কথা মনে রাখতে হবে ব্যবসা সংক্রান্ত যত কিছু কাজ যত কথাবার্তা আল্লাহর ঘর মসজিদে বা মসজিদের বাউন্ডারি এরিয়ার মধ্যে এগুলিকে সম্পন্ন করা যাবে না করলে সেটা সঠিক হবে না আর কেউ যদি করে তার জন্য বদয়া করতে হবে লা আর বাহাল্লাহ আল্লাহ তোমার বাণিজ্য ব্যবসায় জন্য কোনো লাভ না দেয় মুনাফা না দেয় কারণ এই মসজিদ এই জন্যে বাড়ানো হয় নাই ওয়ান হাকিম হেজাবিন রাজি আল্লাহ তালা আনহু قال رسول الله صلى الله عليه وسلم لا تقام الحدود في المساجد ولا يستقاد فيها رواه أحمد أبو داود بسند ضعيف হাকিম বিন হেজাম রাজি আল্লাহ তালাহ থেকে বর্ণিত তিনি বলেন যে রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তুকামুল হদুদ ফিল মাসাজিদ কোনো হাদ কোনো শাস্তি মসজিদে কি করা যাবে না বাস্তবায়ন করা যাবে না ওয়ালা ইউস্তাকাদ ফিহা এবং কেসাস এখানে নেওয়া যাবে না কেসাস অন্যায়ের বিরুদ্ধে কেউ যদি কাউকে হত্যা করে হত্যার বিনিময়ে হত্যা বা কাউকে হাত কেটে ফেলে হাত ইত্যাদি কেসাস মানে হদুদ হলো যে যে সমস্ত অন্যায় অবিচার যে ধরনের কোনো পাপ বা খারাপ কাজ করলে তার যে শাস্তি রয়েছে এই শাস্তি মসজিদ ঘরে এটাকে বাস্তবায়ন করা যাবে না করতে হবে মসজিদের বাইরে মনে করেন কেউ যদি চুরি করে হাত কাটতে হবে কেউ যদি ব্যভিচার করে বিবাহিত নারী পুরুষ হয় তাহলে তাকে হত্যা করতে হবে পাথর মেরে অথবা অবিবাহিত হয় তাহলে তাকে বেতরাঘাত করতে হবে এইভাবে কেউ যদি তোহমাত দেয় তাহলে তাকে বেতাঘাত করতে হবে এই ধরনের শাস্তি যেগুলি রয়েছে এগুলি মসজিদ ঘরের ভিতরে করা যাবে না কারণ এগুলি মসজিদ ঘরের পবিত্রতাকে ক্ষুণ্ণ করবে এভাবে যদি কেসাস কেউ কাউরি কান কেড়েছে কানের কাটার বলে কান নাক কেটেছে নাকের বদলে নাক হাত কেটেছে হাত কাটার পরিবর্তে হাত বা কে কাউকে হত্যা করেছে হত্যার বিনিময়ে হত্যা এই কেসাসগুলি ও মসজিদের ঘরের ভিতরে এর বিধান বাস্তবায়ন করা যাবে না এটা এর নির্দিষ্ট জায়গাতে করতে হবে এর নির্দিষ্ট নিয়মে করতে হবে আল্লাহর ঘরের মাঝে এই ধরনের কোনো নিয়ম বা এই ধরনের কোনো শাস্তি দেওয়া যাবে না এ হাদিসটি আবু দাউদ বর্ণনা করেছেন তার সনদটা জয়ী হলেও হাদিসটি মহাদিসিনদের নিকটে এটা সই হাদিস মোট কথা এগুলি করা যাবে না বা এই ধরনের আরও কোনো কাজ মসজিদের ঘরে করা যাবে না তবে যদি ধমকিমূলক মানুষকে দু একটা হয়তো বেতরাঘাত দু একটা চরথাপ্পড় এই ধরনের কাজ মসজিদের ঘরে করা যেতে পারে এই মসজিদের ঘরে যদি মনে করেন বাচ্চাদেরকে পড়ায় বা এখানে হেফসের হালকা থাকে বা সিস্টেম থাকে এক্ষেত্রে বা শাস্তির জন্যে কোনো লোক কোনো অন্যায় করেছে কোনো খারাপ কাজ করেছে দু চারটা চড়থাপ্পড় বা দু চারটা বেত্রাঘাত বা ছড়ির আঘাত করা যেতে পারে এটা ওলামারা জায়েজ বলেছেন وعن عائشة رضي الله تعالى عنها قالت أصيب سعد يوم الخندق فضرب عليه رسول الله صلى الله عليه وسلم خيمة في المسجد ليعوده من قريب متفق عليه আয়েশা রাজি আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন খন্দকের যুদ্ধে সাদুবন মাদ রাজিয়াল্লাহ তালা আনহুর হাতের মাঝে আঘাত পেয়েছিলেন যার ফলে তিনি অসুস্থ হয়ে গেছিলেন তিনি আঘাতপ্রাপ্ত হওয়ার কারণে অসুস্থ হয়ে যায় আল্লাহর নবী আলিসালাম তার জন্য মসজিদ ঘরের মধ্যে একটা খাইমা একটা টেন একটা তাঁবু লাগিয়ে দিলেন আর ওইখানে তার থাকার ব্যবস্থা করে দিলেন কেন লিয়াউদাহমিন করিব সাদুবন রাজি আল্লাহ আনহু আউস গোত্রের মদিনার দুটি বড় গোত্র ছিল আউস আর খাজরাজ আউস গোত্রের তিনি প্রধান ছিলেন সম্মানিত ব্যক্তি ছিলেন খন্দকের যুদ্ধে যেই খন্দকের যুদ্ধ সওয়াল মাসে পঞ্চম হিজড়িত হয়েছিল এই যুদ্ধে তিনি আঘাতপ্রাপ্ত হয়েছিলেন আর এই আঘাতপ্রাপ্ত হওয়ার কারণে তাকে দেখাশোনা দরকার পরিচর্যা দরকার তার জিজ্ঞাসাবাদ দরকার তাই আল্লাহ নবী আলিসাল্লাম মসজিদ নবীর মধ্যে একটা তাবু সেট করে দিলেন আর ওইখানে তার থাকার ব্যবস্থা করলেন যাতে করে তার দেখাশোনা তিনি নিজেই করতে পারেন আমাদের ছোট্ট একটা ব্রেকের পরে আবারও ফিরে আসবো আপনাদের কাছে ততক্ষণ আমাদের ভালো থাকুন ধন্যবাদ সকল শ্রোতা ও দর্শককে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম আসসালাম ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমরা বিরতির আগে আলোচনা করতেছিলাম সাদ বিন মুআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খন্দকের যুদ্ধে আঘাতপ্রাপ্ত হলে আল্লাহর নবী আলাইহিস সালাম মুসলিম নবীতে একটা তাবু ব্যবস্থা করলেন আর সেখানে তার থাকার ব্যবস্থা করলেন যাতে করে আল্লাহ নবী আলহিসাল্লাম তার দেখাশোনা করতে পারেন তার অসুখ কি হলো কদ্দুর কি বন্ধুগণ এখানে আমরা জানতে পারলাম যে এই ধরনের প্রয়োজন যদি হয় তাহলে মসজিদে তাবু খাটানো এবং সেখানে কোনো বিশেষ ব্যক্তির জন্য থাকার ব্যবস্থা করা শরীয়তে মোহাম্মদীতে জায়জ হয়ে গেল বন্ধুগণ আল্লাহর নবী আলিসালাতামের চরিত্র আল্লাহর নবী আলিসাল্লামের ব্যবহার যে সাদ মা অসুস্থ হয়েছে তাকে দেখাশোনা তার সুন্দর ব্যবস্থাপনা তিনি নিজেই তার মসজিদে নবীর মধ্যে করে দিলেন কি এক চমৎকার সুন্দর ব্যবহার রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের রুগীকে তার বাড়িতে না নিজের কাছে এটাই তার ছিল হসপিটাল এটাই ছিল তার মসজিদ নবী এটাই ছিল তার দাওয়াখানা এটাই সব মসজিদ নবী আলিসালামের মসজিদ নবী ছিল এখানে যুদ্ধের প্রশিক্ষণ হতো যেটা পরবর্তীতে আসবে এখানে রোগীদের চিকিৎসার ব্যবস্থা করা হতো এখানে সালাত আদায় করা হতো এখানে তালিম এটাই ইউনিভার্সিটি ছিল এটাই হসপিটাল ছিল মসজিদ নবীকে আল্লাহ নবী আলি সালাতাম একাধিক কাজে ব্যবহার করেছেন ব্যবহার করেছেন আজ মসজিদগুলি আমাদের নীরব হয়ে গেছে এগুলি আজ যেন মরে গিয়েছে মসজিদ মুসলমানদের মসজিদ কেন্দ্রিক তাদের জীবন গড়া মসজিদের সঙ্গে তাদের সব কাজের সম্পর্ক থাকা জন্যে মোহাম্মদ রসুল্লাহাম এক অনুপম দৃষ্টান্ত কায়েম করেছিলেন সেটা আমাদের হওয়া উচিত সেটা আমাদের করা উচিত এজন্য বন্ধুগণ আমাদেরকে মনে রাখতে হবে যে মসজিদগুলিকে আমরা যেন একেবারে নির্জীব করে না দিই মসজিদগুলিকে আমরা কাজে লাগাই সেজে লাগাই শিক্ষার কাজে দার্সের কাজে নামাজ জিকির আজকারের কাজে কোরআন তেলাওয়াতের কাজে দার্স তদ্রিসের কাজে এখানে যে কোনো প্রশিক্ষণের কাজে আল্লাহর ঘরকে মসজিদগুলিকে আল্লাহর দিনের জন্যে আমরা কাজে লাগাতে পারি এখানে রুগীর চিকিৎসার জন্যে আমরা সেখানে তাবুর ব্যবস্থা করতে পারি যদি সেটা এখানে যারা মুসাল্লি তাদের কোনো কষ্ট না হয় সমস্যা না হয় আমরা মনে রাখবো আল্লাহর ঘর মসজিদকে একাধিক কাজে আমরা ব্যবহার করতে পারি সেটা আমাদের শরীয়ত আমাদেরকে বৈধ করে দিয়েছেন আল্লাহর নবী রুগীকে এখানে একটা হসপিটাল বানিয়ে দিলেন ক্লিনিক বানিয়ে দিলেন তার পরিচর্যা দেখাশোনার ব্যবস্থা করে দিলেন তাহলে এর চাইতে সুন্দর আর কি হতে পারে মসজিদ খালি সালাত আদায় করবেন আর দরজা বন্ধ করে দেবে আর কিছু করা যাবে না এমনটা কিন্তু হওয়া ঠিক নয় বন্ধুগণ আল্লাহর নবী আলিসালামের মসজিদ একাধিক কাজে ব্যবহার করা হয়েছে এটা আমাদের জন্য এক দৃষ্টান্ত আমাদের জন্য এক কদুয়া আমাদের জন্য উত্তম নমুনা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম এ হাদিসটি ইমাম বুখারি এবং মুসলিম বর্ণনা করেছেন এরপরের হাদিস ওয়ানহা কালাত রাইত রাসুল্লাহ সাল্লাম ওয়ান থেকে তিনি বলেন যে রাসুল্লাহ সাল্লা সাল্লাম আমাকে পর্দা করতেছিলেন আমাকে পর্দা করে আমার আমার মাঝে এবং অন্য মসজিদ নবীর মধ্যে হাবাসি যারা ওই হাবাসার আবিসিনিয়ার লোকজন যারা যারা ওই হাবাসার আবিসিনিয়ার লোকজন যারা ইসলাম গ্রহণ করেছে তারা ওই মসজিদের মধ্যে খেলাধুলা করতেছিল ঈদের দিনে ঈদের দিনে তারা বর্ষা নিয়ে ঢাল নিয়ে বিভিন্ন ধরনের যুদ্ধের প্রশিক্ষণ নিচ্ছিলেন ঈদের দিনে আনন্দ ফুর্তি করতেছিলেন মায়েশার ঘর মসজিদের সাথেই সাথেই তো ওই দরজার সামনে আল্লাহর নবী দাঁড়িয়ে আর পিছনে মা আয়েশা রাজিয়াল দাঁড়িয়ে আল্লাহর নবীর ওই কাঁধের মধ্যে তার থুতনিটা রেখে দিয়ে তিনি ওই ভোগ করতেছিলেন আনন্দ করতেছিলেন তাহলে আল্লাহর নবী আলিসালামের এই হাদিস থেকে আমরা কি জানতে পারি যে একদিকে মসজিদ যেন একটা প্রশিক্ষণের জায়গা এছাড়া এটাও আমরা জানতে পারলাম যে আয়সারাদ আনহা আল্লাহ নবী আসালাতাম সেই খেলা দেখতেছেন তারা তার পিছনে পর্দাচনে পর্দা করে রেখে তিনিও দেখতেছেন এবং অন্য হাদিসের বর্ণনাতে এসেছে আর মায় সারাদিল্লাহ বলেন যে আমি যতক্ষণ পর্যন্ত ওই খেলা দেখতেছিলাম ততক্ষণ পর্যন্ত আল্লাহ নবী কিন্তু সরেন নাই এটা কত বড় স্বামী স্ত্রীর মহব্বতের ব্যাপার এবং নিজে দেখতেছেন স্ত্রীকেও দেখাচ্ছেন কিন্তু এক্ষেত্রে মনে রাখতে হবে পর্দা করতে হবে ওয়ান হা আন্না ওয়ালিদাতান সৌদা كان لها خباء في المسجد فكانت تأتيني فتتحدث عندي الحديث متفق عليه আয়সা রাজি আল্লাহ তালা আনহা বর্ণনা করেন যে একটা দাসী ছিল যে কালো বর্ণের তার জন্যে মসজিদে একটা তাঁবু টানিয়ে দেওয়া হয়েছিল সেখানে সে থাকতো এটা দেখা মসজিদ ঘর সে হয়তো পরিষ্কার পরিচ্ছন্নতা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে দায়িত্ব পালন করত ওই নারীটা মাঝে মাঝে আমার কাছে এসে আমার সঙ্গে কথা বলতো মসজিদে ঘরে তার থাকার ব্যবস্থা ছিল কারণ আল্লাহ নবী আলিসালামের এমন কোনো বাড়িঘর ছিল না যে কোনো কাজের মানুষকে তার জন্য আলাদা একটা ঘর দিয়ে দেবেন বইখানে থাকার একটা ব্যবস্থা হয়তো করবেন কাজে মসজিদের খিদমতের জন্যে এই মহিলা নিযুক্ত ছিলেন আর তার থাকার ব্যবস্থা আল্লাহ নবী আলিসালাম মসজিদ ঘরের ভিতরে করে দিলেন এর দ্বারা আমরা বুঝতে পারলাম ওই মহিলাটা মা আয়েশা রাদিল্লাহর কাছে এসে মাঝে মাঝে কথাবার্তা বলতে আলাপ আলোচনা করতেন মাস্টার শিখতেন দিন জানতেন এ কথা মা আয়েশা সিদ্দিকা রাজিয়াল্লাহ তাল আনহা আমাদেরকে জানিয়ে দিলেন মনে রাখতে হবে যদি মসজিদ ঘরে নামাজিদের কোনো সমস্যা না এবং কোনো ফেতনার ভয় না থাকে এক্ষেত্রে যদি এমন ব্যবস্থা করা হয় কারো জন্যে সেটা জায়েজ এ হাদিস দ্বারা আমরা সেটাই জানতে পারলাম পারলাম হাদিসটি ইমাম বুখারি এবং মুসলিম বর্ণনা করেছেন আপনাদের বারবার বলেছি সবচাইতে বিশুদ্ধ কিতাব হলো বুখারি এরপরে হলো মুসলিম এই জন্যে যে হাদিসটি ইমাম বুখারি এবং ইমাম মুসলিম বর্ণনা করেন সেক্ষেত্রে ওলামাকে ইকরাম বলেন ইমাম হাজার আসকাল রহমতুল্লাহ বলেন মোত্তাফাক আলাই অর্থাৎ এই হাদিসটি বর্ণনা করার ক্ষেত্রে ইমাম বুখারি এবং মুসলিম দুজনই এক হয়েছেন বা একমত পোষণ করেছেন অর্থাৎ দুইজন তাদের স্বগ্রন্থে বোখারি শরীফ এবং মুসলিম শরীফে এই হাদিসটিকে বর্ণনা করেছেন আর যখনই মোত্তাফাক আলাই হয় বোখারি মুসলিমের হাদিস হয় তখন ওই হাদিসটি সবচেয়ে বিশুদ্ধ হাদিস বলে প্রমাণিত হয় কারণ সমস্ত উম্মত সমস্ত মুসলিম জাহানের সমস্ত ওলামাইকরাম বোখারি মুসলিম যে সহি কিতাব এটাকে তারা একেবারে সবাই মিলে গ্রহণ করেছেন ওয়ান আনাসিন রাজি আল্লাহ কাল কাল রাসুল্লাহ সাল্লাম আল বুসাক ফিল মসজিদে খাতিয়া ওয়াকাফারা তুহা দফনুহা মুত্তাফাকুন আনাস রাজিল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন মসজিদে থুতু ফেলা এটা একটা বড় অন্যায় এটা একটা পাপ কেউ মসজিদের ঘরে আল্লাহর ঘরে যেখানে মানুষ সেজদা করবে এমন ঘরে কেউ থুতু ফেললো বা নাকের নেটা পেটা ফেললো বা কোনো ময়লা নোংরা কিছু এই মসজিদে ফেলে দিল এটা কিন্তু অন্যায় এটা একটা পাপ এজন্যে মনে রাখতে হবে যদি এই পাপ করে ফেলে তাহলে কি করব। আল্লাহ নবী আসলাম তার সমাধান দিয়েছেন ওয়াকা ফারাতোহা দফনোহা এর কাফারা হলো এটা থেকে মুক্তি পাওয়ার উপায় হলো এটাকে কি করে মিটাই দেওয়া এ হাদিসটি ইমাম বুখারি এবং মুসলিম বর্ণনা করেছেন সেই যুগে মাটির মসজিদ ছিল কঙ্কর বিছানো ছিল ওইখানে কেউ থুতু ফেললে ওটাকে পা দিয়ে বা হাত দিয়ে বা যে কোনোভাবে খড়ি দিয়ে সেটাকে ওর মধ্যে মিশিয়ে দেওয়া মিটাই দেওয়া এটাই ছিল পদ্ধতি এই পাপ থেকে মুক্ত হওয়ার জন্য পাপ মোচন হওয়ার জন্য এটুকুই কিন্তু বর্তমানে যে আমাদের মুসংজকে এখানে কেউ যদি থুতু ফেলে দেয় তাহলে কি করবে এখানে তো পা দিয়ে ঘুষে দিলে তো হবে না বরং আরও নোংরা হয়ে যাবে এক্ষেত্রে তাকে সেটা পরিষ্কার করার জন্যে রুমাল বা টিস্যু বা যে কোনোভাবে এটাকে মুছে নিয়ে এটাকে এই টিস্যু বা টিস্যু বা যে কোনোভাবে এটাকে মুছে নিয়ে এটাকে এই টিস্যু বা এটাকে বাইরে ফেলার চেষ্টা করতে হবে এখন কিন্তু আর ওইটাকে ওই পা দিয়ে ডলে দিলেই কিন্তু আর হবে না বরং আরও নোংরা হয়ে যাবে বরং পা নোংরা হবে মসজিদ নোংরা হবে হাঁটবে যেখানে সেটা নোংরা হবে এই জন্যে এটাকে ঢেকে দেওয়ার যেহেতু কিন্তু যদি এখনো কোনো বাইরে মরুভূমিতে বা কোনো মাঠে বা কোনো ক্ষেত খামারে এ ধরনের নামাজ স্থান থাকে তাহলে সেটা হয়তো মাটির যদি থাকে তাহলে মাটি দিয়ে সেটাকে ঢেকে দেওয়া মুছে দেওয়া যথেষ্ট হতে পারে কিন্তু পাকা মসজিদ কার্পেটের মসজিদে কেউ যদি এ ধরনের অন্যায় কাজ করে ফেলে অজান্তে তাহলে তাকে সেটা মুছে সুন্দর করে পরিষ্কার করে দেওয়া তারই দায়িত্ব হবে অথবা যদি এমন হয় কেউ হয়তো করে চলে গেছে আপনি এখন দেখতে পাইলেন তাহলে আপনি সেটাকে পরিষ্কার করার ব্যবস্থা করবেন এর মাধ্যমে নাকি হবে অথবা যারা মসজিদ পরিষ্কারের দায়িত্বে রয়েছে কর্মচারী তাদেরকে বলে দিয়ে সেটা পরিষ্কার করার ব্যবস্থা করতে হবে এরপরে যেটা আমাদের হাদিস সেটা হলো ওয়ান হু কলা কলা রাসুল্লাহ সাল্লাম লা তাকুমুসাআত হাত্তা খামসা খোজাইমা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহাল্লাম বলেছেন কেয়ামত ততদিন প্রতিষ্ঠিত হবে না কায়েম হবে না কেয়ামত ততদিন হবে না যতদিন পর্যন্ত মানুষ মসজিদ ঘরে বসে বসে অহংকার না করবে ফখর না করবে বড়াই না করবে তাহলে মসজিদ নিয়ে অহংকার করা এটা কেয়ামতের একটি আলামত দুইভাবে হতে পারে একটা হলো কি যে মসজিদ ঘরে বসে নিজেরা নিজেরা এই করেছি ওই করেছি ওই করেছি সেই করেছি নিজেদের আপোষের মধ্যে অহংকার করা আর একটা হলো কি মসজিদ ঘর নিয়ে অহংকার করা আরে ওদের মসজিদ তেমন আমাদের মসজিদ এই আমাদের মসজিদ এই ওদের মসজিদ এই মসজিদকে কারুকার্য করা নিয়ে প্রতিযোগিতা করা মসজিদে বেশি করে টাকা খরচ করে মার্বেল পাথর দিয়ে কার্পেট উন্নত মানের নিয়ে এইভাবে অহংকার করা এটা কেয়ামতের আলামত এটা কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি যে এই আলামতটা আজ আমাদের শুরু হয়ে গেছে হয় মসজিদ ঘরে বসে নিজেরা কি কি করলো এর অহংকার অথবা মসজিদকে কত কারুকার্য করা যায় এই ধরনের অহংকার করা হয় আজ এমনও শোনা যায় তোমার বাড়িটা কত সাজাইছো আল্লাহর ঘরটা সাজাবে না এটা কিন্তু ঠিক নয় কারণ এর পরবর্তীতে হাদিস আসবে যেখানে আল্লাহর নবী নিষেধ করেছেন বা তিনি বলেছেন বা তিনি বলেছেন যে আমাকে এই কারুকার্য করার জন্য নির্দেশ করা হয়নি মসজিদ ঘর এই জন্য মসজিদগুলি সাদা মাঠা হবে এক রঙের হবে যেখানে ইবাদত করে মজা পাওয়া যাবে যেখানে চোখ দৃষ্টি ডানে বামে বা কার্পেট বা ওই সামনের কারুকার্যের মধ্যে যেন না আসে এই জন্যে মসজিদ ঘর আজ যে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে মসজিদ ঘরকে একেবারে কত উঁচু করা যায় কত কারুকার্য করা যায় কত সুন্দর করা যায় কত খচিত করা যায় এই নিয়ে যে প্রতিযোগিতা শুরু হয়েছে বা মসজিদ ঘরে বসে নিজেদের দুনিয়ার কি করলো না করলো নিজে আলাপ আলোচনা এগুলি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এগুলি কিন্তু কেয়ামতের আলামত কেয়ামত ঘনিয়ে এসেছে বন্ধুগণ এই এই ধরনের কাজ থেকে আমরা বিরত থাকব আর কেয়ামতের জন্য প্রস্তুতি আমরা গ্রহণ করব। এটাই তো হবে আমাদের সত্যিকারে করণীয় এজন্যে আমরা মসজিদ ঘর নিয়ে বাড়াবাড়ি করা ফখর করা মসজিদ কারুকার্য করা থেকে বিরত থাকব আমরা এ পর্বে দার্শে হাদিস শেষ করার আগে সুস্থ তাদের সুস্থতা কামনা করে যারা মারা গিয়েছেন তাদের কবরে আজাব আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে আমরা শেষ করছি আকুল কাউলি হাদা আস্তাকফরুল্লাহ আলী আলাকুম আলী সাইল আলা নবীনা মোহাম্মদ ওয়াল আলহি ওয়াস্তাকফরু ওসল্লা আলা নবীনা মোহাম্মদ ওয়াল আলহি ওয়াসাহাবি আজমাইন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত